নিবিড় মমতার ভালোবাসায় কার নাম লেখা আছে আরো সে নিবিড় মমতার ভালোবাসায় কার নাম লেখা আছে আরো সে অনন্তকাল ধরে শোভা পায় কে অনন্ত কাল ধরে শোভা পায় কে আল্লাহ তালার নামেরি পাশে নিবিড় মমতার ভালোবাসায় কার নাম লেখা আছে আরো সে নিখিল বিশ্ব তারে হয়েছে স্মরণ অনাতে তিম তার ছিল যে আপন নিখিল বিশ্ব তার করেছে স্মরণ অনাতে তিম তার ছিল যে আপন তার নামে পাখি গায় সুমধুর গান তার নামে পাখি গায় সুমধুর গান গাছে গাছে ওই ফুলের হাসে নিবিড় মমতার ভালোবাসায় কার নাম লেখা আছে আরো সে নিবিড় মমতার ভালোবাসায় কার নাম লেখা আছে আরো সে অমানিসা আধারে জীবন হতে মানুষকে এনেছে নালরি পথে অমানিসা আধারের জীবন হতে মানুষকে এনেছে লরি পথে তাই তো পৃথিবীর সৃষ্টি সকল তাই তো পৃথিবীর সৃষ্টি সকল মনের মাধুরী দিয়ে ভালোবাসে নিবিড় মমতার ভালোবাসায় কার নাম লেখা আছে অনন্ত কাল ধরে শোভা পায় কে অনন্ত কাল ধরে শোভা পায় কে আল্লাহ তালার নামেরই পাশে নিবিড় মমতার ভালোবাসায় কার নাম লেখা আছে আরো সে নিবিড় মমতার ভালোবাসায় সুপ্রিয় শ্রোতা মণ্ডলী এতক্ষণ আপনারা শুনলেন সাংবাদিক আমিরুল মোমিনিন মালিক শিল্পী নওশাদ মাহফুজ ও মাসুম বিল্লার কথা ও সুরে নিরন্তর সাংস্কৃতিক ফোরামের পরিবেশনায় যৌথ অ্যালবাম সব কথা সব সুর ক্যাসেটটিতে কণ্ঠ দিয়েছেন বিদ্রোহী শিল্পী মাসুম বিল্লাহ ইবনে নাইম এবং সাগর হোসাইন দিক নির্দেশনায় হজরত মাওলানা আব্দুল কাইম মিয়া প্রযোজনায় গোয়ালগেরাম আলিয়া কামিল মাদ্রাসা কাশিয়ানি গোপালগঞ্জ শব্দগ্রহণে রিদম স্টুডিও ডাউনলোড করার জন্য ক্লিক করুন W W W dot Almadina dot com অথবা যোগাযোগ করুন শূন্য এক সাত দুই এক নয় নয় এক এক সাত আট এই নম্বরে